আর তিন নম্বর কি এত ধীরে স্থিরে বলছি এরপরে আপনাদের বলতে চার নম্বর কি পাঁচ নম্বর কি বারো শুনতো যা যা যা যা যা যা বাতাস খাওয়ার সাথে সাথে বন্ধ করেন যা খাওয়া দিয়ে যা যা করেন যা যা জি জি জি জি জি জি কাইফেট করে ঠিক করেন জি আমি সবাই আবার দ্বারা করতে পারি না যারা একবার পড়া বলেন নাই আপনার দাঁড়াইবেন আপনার তো বসে থাকেন কেন সবাই তো আমি দাঁড়াই সময় হবে না যারা বলেন নাই দাঁড়াইবেন বলবেন আপনার পড়া কতটুকুগুলো আপনার পড়া ধরলে আপনার পড়াটা সহি হবে আপনি যখন দাঁড়াই দাঁড়াইবেন দাঁড়াইতে চান আগে আগে দাঁড়াইবেন না যখন বলবেন দেখেন এখানে আমি দুইটা সিফাত তার প্রদান হয়েছে জেহের সিদ্ধা ইস্তেফাল ইন্টারনাল ইসলাম তার এমনি কি ইমানের করতে কি জিহ্বার উপরে আপনি নিচের দিকে থাকে জিহ্বার মধ্যে উপরে তালতুর ভিতর থাকবে বুঝেছেন দুটো তার এমনি ঠিক থাকে এর দেখি জিমিটা মোটা আপনার পাতলা রক পাতলা কপ্ত বলছিলাম মোটা রক এখন এখন সোজা হয়েছেন আপনি এটা তো কোন বলেন জিহ্বার গ্রহণ সেটি জিহ্বার মতো এমনি উপর তাল পিছু এটা আপনার বলতে হবে না এমনি এটা স্বাভাবিক থাকবে পারবেন না জি জি জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু আর বুলবুল জু জু জু জু জু জু জু দীর্ঘ করতে বললাম জু জু জু জু জু আজ আজ কলকলা না বাদশাহ কোন কি হয় কলকলা কম্পন শুরু হয় আজ আজ আজ عدل عدل عدل عدل إيدي إيدي إيدي ইজি ইজি পাকিস্তান বন্ধ হওয়ার কারণে কম্পালসরি হয়ে গেছে এখানে এই দুইটা সিল প্রদান হয়েছে বাচ্চা হচ্ছে আমার যেমন কল্পনা হবে কেন বাচ্চা হচ্ছে বন্ধ নেই চালু করবে বাচ্চা হচ্ছে বন্ধ হলে আপনার টায়ার যদি বারোস্ত্রী না থাকে কম্পন শুরু হয় সাইকেল চালাতে পারবে এই যে এরকম এটা বুঝে इज्जा इज्जा इज्जा इज्जा इज्जा इज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा के आवाज चलते हमें बदलो ना उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा उज्जा जा जा जा जा जा जा जा जा जा जा जा ကြကြကြကြကြသူကြသူကြသူကြသူကြသူကြသူကြသူကြသူကြတိကြတိကြတိကြတိကြည်ကြည်ကြည်ကြည်ကြည်ကြည်ကြည်ကြည်ကြည်ကြကြည်ကြကြည်ကြကြည်ကြကြည်ကြကြည်ကြကြည်ကြကြည်ကြ যা জি যা জি জু জি জু জি জু জি জু জি জু জি জু জু জু জু জু জু জু বাস্তব স্যার আপনি জানো জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু একটা হচ্ছে আপনার টাইমটা আসছে আপনার এটা কিন্তু ভুল আরেকটা হলো গরম পানি আপনার বাইরে হইব তাহলে এটা কিন্তু বাক্স নয় এটা তো এটা বলতে বলতে পারবেন না জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু জু যা জু যা জু যা জু যা জু জি জু জি জু জি জু জি জু জি জু জি জু জি ইউ জি যা যাও যা যাও যা যাও যা যাও যা যাও যাও যাও যাও রাখাওয়া আবার কি থাকবে চালু থাকবে ওয়াও রাখাওয়া না যাও নয় যাও যাও যাও যাও যাও ওয়াও কেমনে রাখাওয়া হচ্ছে যাও যাও আদায় করার সময় চুটকি হবে গুল হবে yaitu wawal makaki Jutul kubur ya Wow Wow Wow Ja jauh Ja jauh Ja jauh Ja jauh Wali Wali Wali Wali Li Li Li Li Laki tawasu Atau apa cacau Wali Wali Wali Wali Wali Jad jauh Jad jauh Jad jauh jauh jauh jauh jauh jauh jauh jauh wa ora khawa tu ki hoye bulo be wa makadem tu ki tukul ar wa ora khawa awas ki tak be salu be wali jad jauh wali jad jauh wali jad jauh wali jad jauh wali jad jauh wali jad jauh jauh jauh jauh jauh Jauh. Jauh. Wali jauh. Wali jauh. Wali jauh. Wali jauh. Baca. Nah, kamu sih bujang nak kena. Kamu sih sekarang bujang nak. Wali jauh. Wali jauh. Wali jauh. Ju jadi wali jadi wali jadi ju apa macam tu? kirolanın açarlarına vali jadu jadi vali jadu jadi du jadi du jadi du jadi du jadi minal minal minal minal minal minal minal minal minal minal minal minal minal minal مجادي مجادي مجادي مجادي مجادو مجادو مجادو مجادو হাত তোলা না কেন হাত তোলা দেন ভুল হইলে বুঝেছেন মুজাজাউ মুজাজাউ মুজাজাউ মুজাজাউ মুজাজাউ মুজাজাউ কি কি হয়েছে ভুল مجاجو مجاجو مجاجو مجاجو ولجاجا ولجاجا ولجاجا ولجاجا جاجو جاجو جاجو جاجو ولجاجو ولجاجو ولجاجو ترقيا لنا تصدق تصدق عثمان کی آواز ولی جدو ولی جدو ولی جدو ولی جدو ولی جدو ولی جدو ولی جدو ولی جدو ولی جدو جاجی ولی جدو جاجی جاجي جاجي من المجاد من المجاد বাকিরা আপনারা তো বলছেন ঠিকই লামার হ্যাঁ? মধ্যে প্রত্যেকটা শিবল কি ভুল walijada walijada আপনি বলছেন আমার আমার স্পিড জন্য اسپیڈ جیندہ کا পাতার বন্ধ আওয়াজ বন্ধ জিব্বার গুড়া উপরে তালু থেকে থাকে জিব্বার মধ্য জিব্বার উপর তালু চলে জিব্বার জিব্বার গুড়া নিচের দিকে জিব্বার গুড়া নিচের দিকে কাউরে একবারই দাঁড় করে নেয় উনি একজন দাঁড়ান দাঁড় করে জি আমার নাম নাকে আওয়াজ যাচ্ছে নাকের মধ্যে কোন জিমের মাখানো যাচ্ছে কেন ভালো বলেন কি তোমরা কি মানুষ থাকবে আওয়াজ বন্ধ থাকবে কি থাকবে পাতা সময় মুখ খুলেন ক্লিয়ার যেটুকু বলেছি পরিমাণ কি এক আঙ্গুল করে না সাথে বন্ধ করেন দু দু দু দু দু আদে আদে আদে আদে عدد عدد عدد عدد عدد عدد إيدر إيدر إيدر إيدر إيدر إيدر أودر أودر أودر أودر أودر أودر أدى أدى أدى أدى أدى أدى أدى أدى أدى أدى أدى أدى عاوز تقول আচ্ছা বলুন আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা আড্ডা জিউবার আগা উপরের দিয়ে দুইটা দুগুলো সঙ্গে লাগান আগা মাথা দিয়ে থাকলে দেখবেন বাচ্চা চালু না আর না লাগাইলে বাচ্চা হয়ে যায় আমার বাচ্চা আদা আদা আদা আদা আদা আদা ইদ্দা ইদ্দা ইদ্দা ইদ্দা ইদ্দা ইদ্দা উদ্দা উদ্দা উদ্দা উদ্দা উদ্দা উদ্দা দাদা দাদা দাদা দাদা তার গাওয়া কেন এই যে আছে Da da Da, da, da, da, da, da, da, da, da da, da da, da da, da da, da da, da da, di, da, di, da, di, da, di, di, di, di, di, di, di, di, di, da, di, da, di, da, di, da, di, da di, da di, da di, da do that, do that, do that, do thee, do thee, do thee, do thee, do thee, do thee, da, thou, thou. دودادي وليدا دودادي وليدا دودادي وليدا دودادي من المداد من المداد من المداد من المداد مدادا قرآن إيه؟ من المداد من المداد من المداد من المداد من المداد مدادا مدادا ولدادا ولدادا ولدادا ولدادا একজন দাঁড়িয়ে মাকরাজ সিফাত তাজবিদ ছন্দ সহ সবগুলা উচ্চারণ সব বলেন